عنكم عبية الجاهلية وتعازمها بآبائها فالناس رجلان رجل بر تقي كريم على الله وفاجر شقي هين على الله الناس بنو آدم وخلق الله آدم من تراب قال الله تعالى يا أيها الناس إنا جعلناكم من ذكر وأنثى إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم রাহ ইসনাদিন সাহিহীন সম্মানিত মুসল্লিয়ান একরাম আজকের জুমার খুদবায় আমরা সুরা আলে ইমরানের একশো তিন এবং সুরা নেসার একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াত তৎসঙ্গে রসুল্লাহ সাল আলহ আসাল্লামের নিঃসৃত অসংখ্য অমীয় বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এর উপর ভিত্তি করেই আজকের জুমার খোদবা প্রদান করার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কাল তুয়া ইলাইহি উনিব সম্মানিত সুধী মণ্ডলী আমরা বর্তমানে যে যুগে অবস্থান করছি এটাকে প্রযুক্তির উন্নয়নের যুগ বলা হয় বলা যায় সভ্যতার সর্বোচ্চ শিখরে আমরা অবস্থান করছি আমাদের দেশে না হলেও পৃথিবীর বিভিন্ন দেশে আজকে শতভাগ মানুষ তারা শিক্ষিত কিন্তু রসুল্লাহ সাল আলী আসাল্লাম যে সমাজে এসেছিলেন সেই সমাজের মানুষ ছিল অধিকাংশই মূর্খ তৎকালীন সময়ে আরবে বিশ জনের কিছু বেশি চব্বিশ জন বা পঁচিশ জন মানুষ অক্ষর জ্ঞান সম্পন্ন ছিল কিন্তু তারপরে তাদের সাহিত্য তাদের লেখনী আজকেও আমরা পড়তে আমাদের কষ্ট হয় পড়ে বুঝতে এর ভাব অনুধাবন করতে কষ্ট হয় সে সমাজের মানুষ নিরক্ষর ছিল বটে তাদেরকে অসভ্য বলা হতো বটে সে যুগকে জাহেলি যুগ বলা হতো বটে সেজন্য রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রেরিত হয়েছিলেন সেই মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত করে জান্নাতি মানুষ হিসাবে তাদেরকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা দেখতে পাই রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের নবুয়তের তেইশটি বছরে যে সমস্ত মানুষ সেদিন খুন খারাপিতে লিপ্ত থাকত যে সমস্ত মানুষ সেদিন হত্যা লুণ্ঠন রাহাজানিতে ব্যস্ত থাকত সেই সমস্ত মানুষগুলি মাত্র এই অল্প সময়ের ব্যবধানে তারা সোনার মানুষে পরিণত হয়েছিল কোন সে আদর্শ কোন সে শিক্ষা তাদেরকে একজন লুটেরা মানুষ থেকে সোনালি মানুষ হিসেবে পরিণত করে দিল কোন সে আদর্শ একজন হত্যা পিপাসু মানুষ থেকে তাকে প্রত্যেকটি মানুষকে বেলালের মতো নিগ্র কালো মানুষকে কুৎসিত কালো মানুষকে বুকে টেনে নিতে পারে ভাই বলে কোন সে আদর্শ সেই আদর্শই নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছিলেন যে সম্পর্কে আল্লাহ বলছেন লাকদ কান আলকুমফি রসুলিল্লাহ ওসুয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রসুলের মধ্যে সর্বোত্তম নমুনা সর্বোত্তম আদর্শ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলে এই বর্তমান আমাদের সমাজ সভ্য সমাজ হিসাবে পরিচিত হলেও পরিগণিত হলেও বর্তমান মানুষের অবস্থা কি আমরা পত্রিকার পাতায় পড়ি আমরা বিভিন্ন মিডিয়াতে খবর শুনি আমরা বিভিন্নভাবে নিজের অবগত হই আজকের সমাজ তৎকালীন জাহেলি সমাজের অবস্থাকেও অনেক গুণ পেরিয়ে গেছে সে সমাজে একজন মানুষ সাধারণ মানুষ সেও যদি কাউকে আশ্রয় প্রদান করত তাহলে সমাজের সর্বোচ্চ ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি সেও সে আশ্রয়কে মেনে নিত তার কোনো ক্ষতি করত না আর এই সমাজে দেশের শীর্ষস্থানীয় মানুষ তারাও মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে এর নজির আপনারা জানেন যে সমস্ত বাহিনী আজকে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করবে মানুষের যান মালের গ্যারান্টি হিসেবে যারা আজকে কাজ করবে তারা অন্যায়ভাবে ছোট ছোট ছেলেদেরকে ছোট বাচ্চাদেরকে গুলি করে তারা পঙ্গু করে দেয় তার দৃষ্টান্ত আপনি দেখবেন জালকাটের লিমন যেগুলি পত্রিকার পাতায় আসে ওটা আমরা জানি যেটা না আসে ওটা জানি না যারা এদের বিচার করবেন তাদের বাড়িতে যখন ছোট শিশুরা বাচ্চারা নির্যাতিত হয় তখন মানুষ কোথায় যাবে আপনি দেখুন না সাতক্ষীরার জনৈক ম্যাজিস্ট্রেটের বাসায় আমরা দেখি দশ বছরের শিশু গৃহপরিচারিকা দশ বছরের বাচ্চা তার নির্যাতনের দৃশ্য পত্রিকায় যখন আসে তখন আমাদের গা শিহুরে ওঠে একজন বিচারকের দশা যদি এই হয় তাহলে আমাদের দেশে সাধারণ মানুষ আশ্রয় পাবে কোথায় শুধু কি তাই যারা এদেশের সর্বোচ্চ স্থানে বসে সর্বোচ্চ আসনে বসে এই দেশ পরিচালনার কথা ভাবেন এদেশের আইন ও সংবিধান রচনা করেন এদেশের জনগণের যান ও মালার মালের নিরাপত্তার গ্রান্টি দিবেন তারা যখন অন্যায়ভাবে একজন শিশু বাচ্চার পায়ে গুলি করে নিজে পালিয়ে যেতে পারে তখন এই সমাজকে আপনি আমি সভ্য সমাজ বলবেন কি করে বলবেন এই সমাজে এক বছরের শিশু কন্যা থেকে নিয়ে আশি বছরের বৃদ্ধা পর্যন্ত আজকে নিরাপদ নয় তাতে শুধু মণ্ডলী আপনি বলবেন এটা সভ্য সমাজ আমাদের লজ্জায় মাথা হেট হয়ে আসে তখনই যখন এদেশের কর্তা ব্যক্তিরা তাদের বাড়িতে ঘুষের টাকা গাড়ি ভরে যায় যারা বড় কথা বলে তারাই তখন সেই কথার শিকারে পরিণত হয় আপনারা জানেন তাহলে আপনি বিশ্বাস করবেন কাকে এই সমাজকে আপনি আদর্শ সমাজ বলবেন সভ্য সমাজ বলবেন অবশ্যই নয় সমাজের এই অবক্ষয় থেকে সমাজের এই ক্ষয়িষ্ণু দশা থেকে উত্তরণের জন্য আপনার আমার করণীয় কি আপনাকে আমাকে কি করা উচিত আজকে প্রত্যেকটি মানুষ আমরা কি শিক্ষিত আর কি অশিক্ষিত কে যুবক আর কে বৃদ্ধ কি নারী আর কি পুরুষ প্রত্যেকেই আজকে বস্তুবাদী চিন্তাতে আমরা ব্যস্ত কি করে আমি আমার সম্পদকে বৃদ্ধি করতে পারি কি করে আমি আর বাড়ি গাড়িকে আমি আরও বহুগুণ বাড়াতে পারি সেজন্য আমরা প্রত্যেকেই ব্যস্ত কোনটা হালাল কোনটা হারাম কোনটা ঠিক আর কোনটা বেঠিক কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এগুলি পার্থক্য করার জ্ঞান যেন আমাদের আজকে নেই তাহলে সুদী মণ্ডলী আমাদের এই সমাজ কি করে ঠিক হবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম ঠিক করার যে আদর্শ ঠিক করার যে নীতিমালা ঠিক করার যে মৌলিক বিধান তিনি আমাদের সামনে রেখে গেছেন সেগুলি থেকে আমরা বহু দূরে অবস্থান করছি বলে আজকে আমাদের পরিবারে শান্তি নেই আজকে আমাদের সমাজে শান্তি নেই আজকে আমাদের দেশে শান্তি নেই এই শান্তি ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে প্রত্যেকটি জনগণকে প্রত্যেকটি নাগরিককে কাজ করা উচিত বলবেন আমি যদি আমার নিজের কথা বলি আমিও কি ভালো আপনি আমি প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমরা চিন্তা করি আমরা সবাই নিজে নিজে আমি ব্যক্তিগতভাবে ভালো কিনা যে মহান আদর্শ পেশা নিয়ে শিক্ষক তিনি এই পেশায় এসেছেন তার ব্রত হবে ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা তার কাছে যদি তার ছাত্রী নিগৃহীত হয় তাহলে তিনি কি আদর্শ শিক্ষক যে ডাক্তার আমাদেরকে সেবা দিবেন অনেক মানুষের সুস্থতা যার উপর বিরাজ করে সেই ডাক্তার যদি আজকে ব্যবসায়ী হতে হয়ে বসেন তাহলে আমার আপনার অবস্থানটা আমি আপনি চিন্তা করি এর বহু নজির আমাদের সামনে আছে সমস্যা এক পায়ে ডাক্তার এসে আর এক পা কেটে বসে আছে আর যখন সে রুগী জানতে পারছে তখন তার ওই খারাপ পাটাও কেটে ফেলতে হচ্ছে দুটা পাই তার চলে গেল এই হচ্ছে আমাদের ডাক্তারদের আদর্শ যেখানে তিনি চাকরি করেন ওখানে ওনাকে পাওয়া যায় না উনি প্রাইভেট ক্লিনিকে ওখানে পাওয়া যায় সরকারি হাসপাতালে সেখানে দেখতে গেলে বলে এখানে সেবা ভালো হবে না তুমি অমুক জায়গায় আসো আজকে অ্যাক্সিডেন্টের ডাক্তারদের অবস্থা হচ্ছে এই তাহলে আমরা কাদেরকে ভালো বলবো এই ভালো হওয়ার জন্য আপনাকে আমাকে আদর্শ নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছ থেকে তার নিকট থেকে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বিদায় হজের দিনে তিনি বলেছেন ইয়া আইহান্নাস হে মানব সকল আলা আলা ফজল আরবি আলা আজামি ওয়ালা আলী আজামি আলা আরবি ওলা আলী আসওয়াদা আলা আহমারা ওলা আলী আহমারা আলা আসওয়াদা ইল্লাবি তাকুয়া ওহে মানব সকল তোমরা শুনে রাখো তোমাদের সাদার উপরে কালোর কালোর উপরে সাদার আরবের উপর অনারবের অনারবের উপর আরবের সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নেই তাকুয়া ব্যতীত এই তাকুয়াই মানুষকে মানুষ হিসেবে তৈরি করতে পারে ব্যক্তি পরিবার সমাজ দেশ এবং রাষ্ট্র প্রত্যেকটি স্তরে যদি একদম মানুষ তাকুয়াশীল হয় তাহলে সেই হতে পারে আদর্শ মানুষ সেই হতে পারে আদর্শ নাগরিক তার দ্বারা অন্য মানুষ কখনো নির্যাতিত হবে না আবদুল্লাহ আবনে অমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহু আসাল্লাম বিদায় হজের দিনে মক্কা বিজয়ের দিনে তিনি মানুষের সামনে খোদ্া প্রদান করলেন ভাষণ প্রদান করলেন তিনি বললেন ইয়া ইয়োহান নাস হে মানব সকল জাহিলিয়া তোমরা শুনে রাখো আজকে আল্লাহ তোমাদের নিকট থেকে জাহিলিয়াতের দোষ ত্রুটি এগুলি তোমাদের কাছ থেকে তুলে নিয়েছেন আবা তোমাদের পিতৃপুরুষের অহমিকা তোমাদের মধ্যে যে অহংকার আমরা আরব আমরা কোরাইশ আমরাই শ্রেষ্ঠ এই অহমিকা তোমাদের থেকে আল্লাহ রবুল আলমিন তুলে নিয়েছেন ফান্না আসুর জুলান মানুষ দুই প্রকার রজুলুন বার্রুন তাকিউন কারিমুন আল্লাহে এক শ্রেণীর মানুষ হচ্ছে পুণ্যবান মোত্তাকি আল্লাহ ভীরু সে আল্লাহর নিকটে সম্মানিত ওয়াফাজিরুন শাকিউন হাইয়ুন আল্লাহি আর এক শ্রেণীর মানুষ হচ্ছে পাপাচারী আল্লাহর নিকটে অসম্মানিত পাপাচারী হতভাগ্য আল্লাহর নিকটে অসম্মানিত আর নাসুবানু আদম এরপরে রাসুল বলছেন মানুষ আদমের সন্তান অখলাকাল্লাহ আদম আমিন তোরাবিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মানুষ মাটি থেকে আল্লাহ বলেন নাস হে মানব সকল এন্না খলাকনা কুমিন জাকারি হুয়া উংসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে নাকুম আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি এজন্য যে তোমরা পরস্পর পরিচিত হতে পারো এন্না আক্রমাকুম কিন্তু জেনে রাখো আল্লাহর নিকটে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আবুদ্দার তারাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন মা শাই উনফি মিজানিল মিনিনা ইয়মাল কিয়ামতে মা শাই উন আসকালুফি মিজানিল মিনিনা ইয়মাল কিয়ামতে খুলকুন হাসানিন মিন খুলকুন হাসানিন কেয়ামতের দিন মমিন বান্দার জন্য মিজানের পাল্লায় আর কোনো কিছু এত বেশি ভারী হবে না তার উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ব্যতীত তার চরিত্র যদি ভালো হয় তার আচার আচরণ তার নৈতিক ব্যবহার এগুলি যদি সুন্দর হয় তাহলে এটাই হবে মিজানের পাল্লার সবচেয়ে ভারী জিনিস ওজনে এটাই হবে বেশি রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের চরিত্র সম্পর্কে আয়সা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না খলকহু আল কোরআন রাসুলের চরিত্রই হচ্ছে পবিত্র কোরআন কোরআনে বর্ণিত যত হুকুম আহকাম নৈতিক যত বিষয় আছে এটা আল্লাহ রাসুলের মধ্যে পাওয়া যায় আর সেই রাসুলের কথা আমাকে আপনাকে বলা হচ্ছে তোমাদের জন্য রাসুলের মধ্যে আল্লাহর রাসুলের মধ্যে উত্তম আদর্শ আছে তাহলে আদর্শ আমি আপনি থেকে গ্রহণ করব। আমি রাসুল থেকে আদর্শ গ্রহণ করব। আমার ব্যক্তিকে ভালো করতে হলে পরিশুদ্ধ করতে হলে আমাকে রাসুল থেকে আদর্শ গ্রহণ করে আমাকে একজন উত্তম মানুষে পরিণত হতে হবে যদি কোনো মানুষ মোত্তাকি পরহেজগার হয় যদি কোনো মানুষের চরিত্র ভালো হয় তাহলে অবশ্যই জেনে রাখতে হবে এই মানুষ অন্যায়ভাবে অন্য কোনো মানুষের গায়ে একটা চড় মারতে পারে না এই মানুষ অন্য কোনো ভাইয়ের সম্পদকে না বলে সে অন্যায়ভাবে এটা গ্রাস করতে পারে না কোনো মানুষ অন্য মানুষের হককে অন্যায়ভাবে সে হরণ করতে পারে না যদি তার মধ্যে এই আদর্শ থাকে তার মধ্যে যদি তাকোয়া থাকে সুতরাং সুদী সমাজের এই অবক্ষয় এগুলি দূর করতে হলে আপনি আমি সমাজের সদস্য আপনাকে আমাকে ভালো ভালো হতে হবে আমরা বিভিন্ন সময় পড়ে থাকি নহে আশরাফ যার আসে আছে শুধু বংশ পরিচয়ে সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময় বংশমর্যাদাই আপনাকে আমাকে সম্মানিত করে না বরং আমার আপনার কর্ম দিয়েই আমার নিজের ব্যক্তি পরিচয়কে জাতির সামনে সমাজের সামনে তুলে ধরতে হবে যদি আমি ব্যক্তি ভালো হই অবশ্যই এই পরিবার ভালো হবে আমার পরিবার ভালো হবে যদি আমার পরিবার ভালো হয় অবশ্যই আমার সমাজ ভালো হবে অতএব মণ্ডলী সমাজের এবং দেশের এই অবক্ষয় থেকে উত্তরণের প্রথম পদক্ষেপ হলো আপনি আমি ব্যক্তিকে সংশোধিত হতে হবে ভালো হতে হবে দুই নাম্বার হলো আপনার আমার পরিবার এই পরিবারকে একটি ইসলামী পরিবার হিসাবে একটি আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে হবে কিন্তু পরিবারের দশা হচ্ছে এই স্বামী স্ত্রীতে মিল নেই পিতা পুত্রে মিল নেই মাতা পুত্রে মিল নেই মায়ে আর মেয়েতে মিল নেই এখানে অশান্তি বিরাজ করে অথচ রসুল আল্লাহ রবুল আলমিন বলছেন হুন্না লিবাসুল্লাহ আং তুম লিবাসুল্লাহ হুন্না অর্থাৎ স্বামী স্ত্রীর কথা আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিন তুলে ধরেছেন বলছেন তারা তোমাদের ভূষণ স্বরূপ এবং তোমরাও তাদের ভূষণ স্বরূপ স্বামী স্ত্রী পরস্পর একে অপরের পরিচ্ছেদ স্বরূপ একে অপরের লজ্জাকে ঢেকে রাখে তার ইজ্জত আবরুকে সে সংরক্ষণ করে কিন্তু বর্তমানে স্বামীর চেয়ে বয়ফ্রেন্ডের সাথে আমাদের সমাজের মেয়েরা গল্প করতে তার সাথে সঙ্গ দিতে বেশি পছন্দ করে বেশি ভালোবাসে আর পুরুষরা পুরুষরা ঠিক তেমনি বাড়িতে স্ত্রীকে যতটা সময় দেয় তার সাথে যতটা না ভালো ব্যবহার করে তার চেয়ে বেশি ভালো ব্যবহার করে যখন অফিসে বসে সে তার সহকর্মীর সাথে কথা বলে সে যখন তার মহিলা সহকর্মীর সাথে সে আচরণ করে তখন সে ওখানে গিয়ে একজন আদর্শ মানুষে পরিণত হয়ে যায় তাহলে আমার আপনার পরিবারে কি করে শান্তি আসতে পারে আজকে ছেলে বাপকে শ্রদ্ধা করে না অথচ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন রাজার রব্বে ফিরাজাল ওয়ালেদে বা সাখাতুর রব্বে ফিসাখাতুল ওয়ালেদ পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তোষ এই কথাগুলি আমাদের সমাজের ছেলেরা আমাদের তরুণ ভাইয়ের আমাদের কিশোর কিশোর ছেলেরা তারা অনেকেই জানে না অথবা জেনে এটা মানে না যদি পিতা ছেলেকে স্নেহ না করে যদি ছেলে পিতাকে সম্মান না করে তাহলে তাকে সম্মান কে করবে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহাম সকিরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবিরেনা ফালাইসামিন্না যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা যে জানে না বোঝে না সম্মান বোঝে না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে পিতার সে সম্মানিত ব্যক্তি আমার কাছে আর কে বেশি হতে পারে অবশ্যই আমার পিতা আমার কাছে বেশি সম্মানিত কিন্তু আমি আমার পিতাকে সম্মান শ্রদ্ধা করতে জানি না আবার পিতাও ছেলেকে স্নেহ করে তাকে সময় মতো শাসন করতে হবে এবং সময় মতো তাকে আদরও করতে হবে তার দাবিও পূরণ করতে হবে তার অবৈধ দাবিকে যাতে করে বুঝিয়ে শুনিয়ে কখনো বা ধমক দিয়ে ওগুলি থেকে তাকে নিবৃত্ত করতে হবে বিরত রাখতে হবে এর নাম হলো আদর্শ পিতা কিন্তু আমি আপনি কি তাই করতে পারছি অবশ্যই পারছি না তাহলে এই পরিবার কি করে কি করে একটা সুন্দর পরিবারে পরিণত হতে পারে সালাদ সিয়াম হজ জাকাত আমরা অনেকেই করি অনেক অনেক ক্ষেত্রে সালাত আমাদের কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা পড়তে হয় তাই পড়ি কিন্তু আল্লাহ প্রদত্ত একটা ফরজ বিধান এইটা জেনে আমি আপনি কয়জনে সালাত আদায় করি রমজান মাসে সিয়াম পালন করতে হবে হ্যাঁ করি কিন্তু এটা আল্লাহর বিধান ফরজ বিধান জেনে আমরা কয়জনে করি ঠিক তেমনিভাবে হজ এবং জাকাত হজ করি টাকা আছে বলে আমি হজ করি কিন্তু আল্লাহর ফরজ বিধান হজ করতে হবে হজ থেকে কি শিক্ষা হজ করার আগে আমার কি করণীয় হজ করার পরে কি করণীয় এই জিনিস থেকে আমরা বেমালুম ভুলে যাই যে কারণে দেখি একজন মানুষ দশবার হজ করেও আগে তার প্রবৃত্তি তার আচার আচরণ স্বভাব চরিত্র যা ছিল পরে এসে ঠিক তাই আছে কোনো পরিবর্তন হয়নি এগুলি ইসলামের মৌলিক ফরজ এর সাথে আছে যে কোরআনের আয়াতের মাধ্যমে সালাদ সিয়াম হজ জাকাত এগুলি আমাদের আপনার উপরে ফরজ হয়েছে সেই কোরআনের বিধানের মাধ্যমেই আপনার আমার উপরে পর্দা পর্দাপোশিদা এগুলি পালন করা ফরজ করা হয়েছে কিন্তু আমরা মনে করি পর্দা শুধু নারীরা করবে আমার স্ত্রী করবে আমার মেয়ে করবে আমার মা করবে আমার দাদি দাদি নানিরা করবে পর্দা পুরুষের কথা প্রয়োজন নাই জেনে রাখবেন সুরানুরে আল্লাহ রবুল আলমিন প্রথমেই পুরুষকে বলছেন অকুল্লিল মিনিন হে মোহাম্মদ মোমিনদেরকে বলো তারা যেন তাদের চোখকে অবনত রাখে প্রথমেই মোমিনদেরকে বলা হয়েছে পুরুষদেরকে তাদের চোখ যেন অবনত রাখে এরপর আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়াকুল্লিল মুকমিনাত ইয়াকুজ নামিন আবসারিহিন্না ওয়াহফাসনা ফুরুজাহুন্না হে মোহাম্মদ তুমি মমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে মূল বিষয় আপনাকে আমাকে ফিরে যেতে হবে মনে রাখবেন যদি আমি ভালো হই আমার সন্তান অবশ্যই ভালো হবে যদি আমি ভালো হই আমার স্ত্রী ভালো হবে আমি যদি ভালো হই আমার পরিবার ভালো হবে আর যদি আমার পরিবার ভালো হয় অবশ্যই আমার সমাজ ভালো হতে বাধ্য সুদী মণ্ডলী আজকের সমাজের দশা আমরা তো অনেক কিছুই জানি অনেক কিছুই দেখি সবচেয়ে দুঃখজনক তখনই বর্তমানে এই যে আমরা শহরে বসবাস করি অধিকাংশ জায়গায় এখানে ইটের তৈরি বাড়ি দশতলা পাঁচতলা বাড়িতে উপরতলায় কি হয় নিস্তালার মানুষ অনেক ক্ষেত্রেই জানে না নিস্তালায় কি হয় উপরতলার মানুষ অনেক ক্ষেত্রেই জানে না শহুরে মানুষ আমাদের মধ্যে সম্প্রীতি সদ্ভাব সহমর্মিতা এতটাই কম রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় চিন্তাই হচ্ছে আর এক জায়গায় মুখ ফিরে আর এক দিকটা চলে যাচ্ছে ও যেন জানেই না যে ওখানে একটা অঘটন ঘটছে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে অথচ সে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে না এই হলো আমাদের মানসিকতা অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম কি বলেছেন তিনি বলেছেন আনি নরমান ইবনে বশির রাজি আল্লাহ আনহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল মুমিনু লিল মুমিনেকা জাসাদিন ওয়াহিদিন এক মমিন আর এক মমিনের জন্য এক দেহের ন্যায় ইজাস্তাকা আজওয়ান যখন তার একটা অঙ্গ ব্যথিত হয় তাদাইলাহু সাইরুল জাসাদ বিশ্বাহারে বল হমা একটা অঙ্গ যদি তার ব্যথিত হয় তখন তার সর্বাঙ্গ সেই ব্যথা এবং নির্ঘুম এটা সে অনুভব করে অন্য হাদিসে এসে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আল মুসলিমু লিল মুসলিম কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাজুহু বাজান সুম্মা সাব্বা কাবাইনা আসাবিহি রাসুল বলছেন এক মুসলিম অপর মুসলমানের জন্য একটা বিল্ডিংয়ের মতো একটা বাড়ির নেয় যার একটা অঙ্গ অপরটাকে শক্তিশালী করে এরপরে তিনি হাতের আঙ্গুলগুলির মধ্যে এভাবে তিনি করলেন আঙ্গুলের এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে বললেন এভাবে শক্তিশালী করে কিন্তু আমাদের কি তাই আমাদের আদৌ তাই নয় আমার অত্যাচারে আমার নিপীড়নে আমার প্রতিবেশী অত্যাচারিত সে বাস করতে পারে না ওখানে আমার অত্যাচারের কারণে আমার ভাই সে আমার থেকে দূরে চলে যায় অন্যত্র গিয়ে বাড়ি বাড়ায় অন্যত্র গিয়ে সে বসবাস করে অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল মকমিনুমান সালিম আল ওয়াইয়া দিহি মমিন হচ্ছে সেই যার হাত থেকে এবং তার জবান থেকে অন্য মমিন নিরাপদে থাকে তাহলে আমি কোন শ্রেণীর মমিন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন খৈরুল আসহাব এন্দাল্লাহে খৈরুল সাহেবিহি ও খৈরুল জিরান এন্দাল্লাহে খৈরুল জারিহি উত্তম বন্ধু সেই আল্লাহর নিকটে যে তার বন্ধুর নিকটে উত্তম উত্তম প্রতিবেশী সে আল্লাহর নিকটে যে তার প্রতিবেশীর নিকটে উত্তম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জিবরিল যখনই আমার কাছে আসে তখন এই প্রতিবেশী সম্পর্কে আমাকে সাবধান করে আমাকে এতই বলে মনে হচ্ছে যেন জিব্রিল প্রতিবেশীকে আমার উত্তরাধিকার বানিয়ে দেবে তাহলে কতটা কঠিন আজকে সমাজে আমি আপনি পারস্পরিক এই প্রতিবেশী সুলভ আচরণ আমার আপনার ভ্রাতৃ সুলভ আচরণ এটা যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই এই সমাজ শান্তির সমাজে পরিণত হল আল্লাহ বলছেন ওজগুরু নেমাতাল্লাহ ইজকুন্তমা আদা আন ফা আল্লাহ ফাবাইনা কুলুবকুম ফা আসবাহ তুম বিনিয়ামাতিহি ইখওয়ানা তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত কি যে তোমরা ছিলে পরস্পর শত্রু ভাবাপন্ন আল্লাহ তোমাদের ভিতরে বন্ধুত্ব মহব্বত ভালোবাসা একটা সঞ্চার করলেন আর তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে কিভাবে আনসার মহাজিরদের ঘটনা আপনারা জানেন দেখছেন মহাজির ভাইয়ের জন্য নিজের দুইটা স্ত্রী থাকলে একটাকে তালাক দিয়ে ওই ভাইয়ের সহযোগিতার জন্য সে তালাক দিয়ে তার সাথে বিবাহ দিয়েছে এই ইতিহাস এই নজির আমরা শুধু ইতিহাস হিসাবে জানি আমরা শুধু এটা বলার জন্য বলি কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে এটা আমরা আচরণে নিয়ে আসি না যদি আমি আপনি নিয়ে আসতাম তাহলে অবশ্যই আমার আপনার সমাজ সুন্দর সমাজে পরিণত হতো দায়িত্বশীল ব্যক্তিগণ আজকে আমাদের সমাজে আমাদের জন্য তাদের যা করণীয় ছিল আমরা কিন্তু তাদের কাছ থেকে সেটা পাই না আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন আলা আকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওহে শুনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমাদের দিন জিজ্ঞাসিত হতে হবে ভালে আলেমামুল্লাহ আলান্না আছে রাইন ওহুয়া মাস উলুনান রাইয়াতিহি যিনি সমাজের নেতা আছেন মানুষের নেতা আছেন তিনি ওয়ার্ডের নেতা হন তিনি শহরের মহানগরীর নেতা হন তিনি ইউনিয়ন পরিষদের নেতা হন কিংবা ওয়ার্ড কাউন্সিলের তিনি মেম্বার হন তিনি এই আমাদের জেলার ডিসি হন অথবা তিনি আমাদের সংসদ সদস্য হিসাবে আমাদের এই বৃহত্তর এলাকার দায়িত্বশীল হন অথবা তিনি সারা দেশের নেতা হন যে যে পর্যায়ের নেতা তাকে সেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবশ্যই জবাব দিয়ে করতে হবে রাসুল শুধু যদি এতটুকু বলতেন আলা আকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসুল রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে তাহলে যথেষ্ট ছিল কিন্তু রাসুল ব্যাখ্যা দিয়েছেন যিনি মানুষের নেতা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে উল্লাজি রাইন আলা আহলে বাইতিহি ফাহুয়া মাসউলুনান রাইয়াতিহি আর যে ব্যক্তি তার পরিবারের প্রধান তার দায়িত্ব সম্পর্কে কেমতের দিন তাকে জিজ্ঞাসিত হতে হবে তাকে জিজ্ঞাসা করা হবে অলমার আতু রায়াতুন আলা আহলি বাইতি জাউজিহা ওয়ালাদিহি ওয়াহিয়া আতুন আনহুম আর পরিবারের যিনি মহিলা নেত্রী নারী আছেন তিনি তার স্বামীর সন্তান সম্পর্কে সম্পদ স্বামীর বাড়ি এবং তার সন্তান সন্ততি সম্পর্কে তিনি দায়িত্বশীল তাকে ওই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রাইন সৈয়দিহি ওহুয়া মাসউল আনহু আর খাদেম সে তার মনিবের মালের দায়িত্বশীল সম্পদের দায়িত্বশীল তাকে সেই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে এরপরে রাসুল বলছেন আলা ফাকুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলান রাইয়াতিহি ওহে শুনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আদেশটি বোখারি মুসলিমের সুতরাং সমাজের প্রত্যেক মানুষ আমি ছোট হই আর বড় হই আমি যে যে স্তরের হই না কেন আমাদের প্রত্যেকেরই উপরে কিছু না কিছু দায়িত্ব আছে যদি আমি আপনি চেষ্টা করতাম নিজে থেকে শুরু করতাম তাহলে অবশ্যই এই সমাজ এই দেশ অবশ্যই ভালো হতে বাধ্য হতো কিন্তু আমরা তো করিনি আল্লাহ রবুল আলমিন সুরা নেসায় বলছেন এন্নাল মুনাফিকিন আফিদ্দারকিল আসফালি মিনান্নার মানুষের একটা নৈতিক চরিত্রের একটা দিক তিনি উল্লেখ করে বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের অতল গহবরে নিক্ষিপ্ত হবে আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না ওলা নাসিরা তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এরপরে তিনি বলছেন ইল্লাল্লা দিন আবু কিন্তু যারা তওবা করে মোনাফেক কেন বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে আমার আচার আচরণ আমার বেশভূষা এক ধরনের কিন্তু আমার কার্যকলাপ তার চেয়ে ভিন্ন আমি কথায় এক ধরনের কিন্তু কাজে তার চেয়ে ভিন্ন আমি মসজিদে পাঁচাত্ত সালাদ আদায় করি কিন্তু বাইরে যখন যাই তখন আমার মধ্যে আর মুসল্লির কোনো প্রভাব থাকে না কোনো আচরণ থাকে না তাহলে এজন্যই আল্লাহ বলছেন বা আমাদের সমাজের অনেকেরই আচরণ এমনটা হয়ে যায় কিন্তু এরপর আল্লাহ বলছেন ইল্লাহ জিনা তাবু কিন্তু যারা তওবা করে ভুল করেছে কিন্তু তারপরে তওবা করে ও আসলাহু এবং নিজে সংশোধিত হয় অন্যকে সংশোধন করে ওয়াতাসামবিল্লা আর আল্লাহর বিধানকে আল্লাহর হুকুম আহকামকে দৃঢ়ভাবে ধারণ করে ওয়াখলাসু দিন আহমলিল্লা আর তারা তাদের দিনকে কেবল আল্লাহ রব্বুল আলমিনের জন্য খালেজ করে ফাউলাইকেম আল মুকমিনিন তারাই মোমেনদের সাথে হবে ওয়াসাউফাই উতিল মুকমিনিন আজরান আজিমা আর মোমিনদেরকে আল্লাহ অশেষ পুরস্কার দান করবেন সমাজের এই পরিস্থিতিতে আপনার আমার জন্য এই চারটা করণীয় আছে ভুল করেছি আপনি আমি তওবা করি ফিরে আসে আল্লাহর পথে আল্লাহর বিধান মানার দিকে তাহলে আমি পূর্ববর্তী সব গোনা থেকে আমি মুক্তি পাব আল্লাহর বিধানকে আমি আপনি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এটাকে আঁকড়ে ধরি তাহলে মুক্তি পাওয়া যাবে আর আমাদের সব আমলগুলিকে সব কাজগুলিকে কেবল আল্লাহ রব্বুল আলমিনের জন্যই খালেজ করতে হবে তাহলে এই চারটি গুণ যদি আমাদের মধ্যে থাকে অবশ্যই আমরা মুক্তি পাব আমরা মোমিনদের সাথী হব আমাদের জন্য আল্লাহ অশেষ সব তিনি দান করবেন সুধী মণ্ডলী বর্তমান সমাজের অনেক মানুষ আমাদের মধ্যে এমন আছেন যারা দেহে আকৃতিতে যাদের আচার আচরণে মানুষের মতোই মনে হয় কিন্তু এসব মানুষ তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয় কিন্তু তাদের আচরণ শয়তানের মতো রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন ইয়াকুন উবাদি আইম্মা আমার পরে অনেক নেতা হবে লা ইয়াহতাদু বি হুদাইয়া আমার হেদায়ত তারা গ্রহণ করবে না ওয়ালাই আস্তান্নুনা সুন্নতি আমার সুন্নত তারা মেনে চলবে না আমার আদর্শ তারা গ্রহণ করবে না ওসাইয়াকুমফিহিম জালুন তাদের মধ্যে কিছু মানুষ হবে কুলুবহুম কুলুব শৈতান তাদের অন্তর হবে শয়তানের অন্তর ফি জুসমান ইনসেন মানুষের দেহে দেখতে মানুষ কিন্তু আচার আচরণ শয়তানের চেয়ার ছাড়িয়ে গেছে আল্লাহও বলছেন সুরা নাস আমরা পড়ি তাই না সেখানে আল্লাহ বলছেন আউজুবি রব্বিন নাস মালিক নাস এলাহিন নাস মিন শারিল ওয়াস ওয়াসিল খন্নাস মানবপ্রীবী শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে বোঝা যায় মানুষের মধ্যে শয়তান আছে আমার আপনার প্রবৃত্তি যদি মানুষের মতো না হয় আমার আপনার আচরণ আমার আপনার নীতি নৈতিকতা যদি মানুষের মতো না হয়ে পশুর মতো হয় শয়তানের মতো হয় তাহলে আমি ওই স্তরে পড়ে যাব যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুলুবহুম কুলুব শয়তান ফি জুসমান ইনসিন মানব দেহের মধ্যে শয়তানের অন্তর অন্য হাদেশে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আলা ওয়া ইন্নাফিল জাসাদ মুসবা ইজা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফসাদত ফসাদাল জাসাহু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল ওহে তোমরা শুনে রাখো এই দেহের মধ্যে একটা গোষ্ঠপিণ্ড আছে যদি সেটা ভালো হয় তাহলে পুরা দেহই ভালো হবে যদি সেটা খারাপ হয় তাহলে পুরা দেহই বিনষ্ট হবে খারাপ হবে সেটা কি তিনি বলছেন ওইটা হলো অন্তর সুতরাং আমাকে আপনাকে ভালো হতে হলে আমার আপনার অন্তর ঠিক করতে হবে আমাকে মোত্তাকি হতে হবে আল্লাহ রসুল অন্য হাতে অন্য হাদিসে বলেছেন আর তাকো হা হোনা ও ইউশির এলা সাদরিহি রাসুল বলছেন তাকো এখানে তাকো এখানে থাকে আর তিনি তার বুকের দিকে তিনি ইশারা করেছেন সুতরাং মানুষের বেশভূষা দেখে ওর তাকোয়া বোঝা যায় না মানুষ কতটুকু ভালো এগুলি তার চলাফেরা দেখে সব সময় বোঝা যায় না অতএব সুধীমণ্ডলী আমি আপনি ভিতরে এবং বাহিরে সর্বক্ষেত্রে আমরা যেন ভালো হতে পারি আমরা যেন ব্যক্তি হিসাবে আমরা সংশোধিত হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলেন এনে খলাক্ত এবাদি হুনাফা আমি একনিষ্ঠ করে হুনাফা আকুল্লুহ আমি সমস্ত আমার বান্দাদেরকে একনিষ্ঠ করে সৃষ্টি করেছি ওয়াইন্নাহুম আতাদ হুম শয়তান কিন্তু তাদের নিকটে শয়তান এসে শয়তান আসে ফাজতালাত হুম আন দিনহিম আর এসে তাদের দিন থেকে তাদেরকে সরিয়ে দেয় তাহলে আমাদের মধ্যেও মানবরূপী শয়তান অথবা কখনো শয়তান নিজেই এসে আমাদেরকে আমাদের দিন থেকে সরিয়ে দেয় আমাদের আদর্শ থেকে আমাদের নীতিনৈতিকতা থেকে আমাদেরকে সরিয়ে দেয় সুতরাং এই শয়তানকে সর্বতভাবে প্রতিহত করার জন্য বাধা দেওয়ার জন্য আপনাকে আমাকে নৈতিক আদর্শকে ঠিক করতে হবে তাকুয়াকে ঠিক করতে হবে ব্যক্তি যদি ঠিক হয় পরিবার ঠিক হবে পরিবার যদি ঠিক হয় তাহলে সমাজ ঠিক হবে যদি বাংলাদেশের সব সমাজ ঠিক হয়ে যায় জোর করে বাংলাদেশের সব জিনিস জিনিস ঠিক করার দরকার নাই ব্যক্তি যদি ঠিক হয় পরিবার ঠিক হবে সমাজ ঠিক হবে দেশ এমনিতেই ঠিক হবে আরাদিস আন্দোলন এই সমাজ সংস্কার বিশ্বাসী সুদী মণ্ডলী এই সমাজ সংস্কারের জন্যই আহলাদিস আন্দোলন কাজ করে বাংলাদেশে আহলাদিস যুব সংঘ কাজ করে আহলাদিস মহিলা সংস্থা কাজ করে সুতরাং সোনামণি সংগঠন কাজ করে বাচ্চাদের মধ্যে আমরা এই চারটি পর্যায়ে আহলাদিস আন্দোলনের কাজ সারা বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা চেষ্টা করছি এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ওই আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী হন একজন সদস্য হন এবং নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের সমাজকে সংশোধন করার জন্য ঠিক করার জন্য আপনিও এগিয়ে আসুন এবং এই সমাজ সংস্কারের কাজে এই ব্যক্তি সংশোধনের কাজে আপনিও কিছু ভূমিকা রাখুন এতে এটা আপনার জন্য সৎকায় জারিয়া হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কাউলি হাজা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ولسائر المسلمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الرؤوف الرحيم